কি বলছেন একান্তেন যস্য ন কাঞ্চনার্থম বাঞ্ছন্তি যে ওই ভগবত প্রপন্ন ভগবত প্রপন্যা অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্ত আনন্দ সমুদ্রমগ্না যা যেসব নিষ্কিঞ্চন সাধুরা এই জগৎ থেকে কোনো কিছুই আশা আকাঙ্ক্ষা করে না কিছুই না বলছি একান্তিনে যশনে কাঞ্চনার্থম কিছু তাদের কিছু বাঞ্ছা বলে কিছুই নেই জগতে সেই সব পরমাংশ ব্যক্তিগণ একান্তেন যশন কাঞ্চনার্থম বাঞ্ছন্তি যে বই ভগবত প্রপন্যা ভগবানের চরণে যারা নিমগ্ন হয়ে রয়েছেন ডুবে রয়েছেন জগতের কোনো আশাকাঙ্ক্ষা যাদের হৃদয়তে নেই তারা কি করেন অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্তী আনন্দ সমুদ্রমগ্না তারা ভগবান এই তোমার গুণাবলী গাইতে গাইতে চোখ বুঝে একেবারে আনন্দ সমুদ্রে ডুবে কখনো কখনো তাদের হসি থাকে না যেসব পরমাংশ সাধুগুরু বৈষ্ণবগণ ভগবানের চিন্তনে লীলাতে কীর্তনে ডুবে থাকেন আপনাদের বিশ্বাসই হবে না এক একটা করে যদি উদাহরণ দিতে থাকি তারা সব পাগল হয়ে যাবেন বলে বলে কি তারা এরকমভাবে ডুবে যায় জগৎ আছে বলে তারা বুঝতে পারে না নিজের শরীরে নিজের কাপড় আছে কিনা এটা ঠিক নেই কাপড় খুলে বেরিয়ে চলে গেছে কোনো খেয়াল নেই অত কথায় দেখা খাই চৈতন্য মহাপুর কথায় দেখুন যিনি সাক্ষাৎ পরাত পরাকিলেশ্বর হয়ে যখন ভক্তের লীলা করলেন তার কি হয়েছিল কখনো কাপড় খুলে শেষ প্রভু ডুবে রয়েছেন কিছুই জানেন না সমুদ্রে ভেসে চলে গেছেন কোথায় নিয়ে চলে যাচ্ছে তার কোনো হুঁশ নেই কোনো জেলের জালেতে আটকে পড়েছে জালেতে প্রভু প্রেমেতে গিয়ে একবার সমুদ্রে ঝাঁপ মেরেছে প্রেমেতে ওখানে হ্যাঁ, দেখছেন গোপিকাগণের সঙ্গে কৃষ্ণার সঙ্গে খেলা হচ্ছে এইদিকে তো ওখানে তো উনি দেখছেন ওই লীলা এইদিকে তো এটা সমুদ্র সমুদ্রে গিয়ে পড়ে ঢেউ এবার নিয়ে যাচ্ছে কোনারকের দিকে কোথায় কোনারক এক জেলে কি করেছে ওখানে হঠাৎ মাছ ধরছে রাত্রে হ্যাঁ প্রভুকে জলে জালে জালে ধরে সে দেখে জাল টেনেছে টেনে একেবারে ভয়েতে ওরে বাপরে বলে ভয় একবার দৌড় প্রভুর সঙ্গে স্পর্শ হয়ে গেছে তাতে প্রেমের বিকার এসছে প্রভু তো প্রেমের প্রভু তো যাকে খুশি প্রেম দিতে পারে ভগবান পরাৎপর কিলেশ্বর একমাত্র অনলি এই চৈতন্য মহাপু তিনি প্রকটকালে বাঘভল্লুককেও যদি চাইতেন প্রেম দিয়ে দিয়েছেন তা বলে এখন পাবে না ওটা স্পেশাল ডিসকাউন্ট ছিল সেই সময় যাকে তাকে প্রেম দিয়ে দিয়েছেন জেলের গায়ে খালি একটু স্পর্শ হয়েছে জালটাকে টানতে জেলে ভয়েতে মানে প্রেম এসে গেছে কাঁপছে থরথরকে দৌড়াচ্ছে এদিকে স্বরূপ গোসাই আদি সার্বভৌম সমস্ত ভক্তমণ্ডলী বেলা প্রভুকে প্রভু গেল কোথায় সারা রাত প্রভুকে লণ্ঠন নিয়ে খুঁজে বেড়াচ্ছেন প্রভু কোথায় গেল সারা পুরুষোত্তম ক্ষেত্র ঘুরছেন প্রভু নেই প্রভু নেই হায় হায় প্রভু বোধা অন্তর্ধান করলেন সমুদ্রের কূলে এসে দেখে এক জেলে দৌড়াচ্ছে ওরে বাপরে জেলে দৌড়াচ্ছে এই কোথায় দৌড়াচ্ছি বলে ও ওদিকে যেও না ওদিকে যেও না ওদিকে ভূত ওদিকে ভূত ভূত কিসের ভূত কিসের ভূত বলে বলো না সব বিরাট লম্বা অ গঙ্গো করছে সব গঙ্গো করছে সব কি বলে আমাদের প্রভু হবে না তো তো জেলেতে আমি বলছে জেলেতে ভূত উঠেছে বা জালেতে আমার ভূত উঠেছে ভূত বলছে তার যা বর্ণনা দিল স্বরূপ গোসাই তো বুঝে গেছে আমাদের প্রভু ও বলছে প্রভু হতে পারে বদ্যুৎ প্রভু হতে পারে প্রভুকে আমরা দেখি আমি তো কতবার দেখেছি প্রভুকে আমি জেলে হতে পারি কিন্তু সমুদ্রে কতবার প্রভুকে দেখেছি কিন্তু এ প্রভু নয় এই চোখ পোক উঠে রয়েছে একবারে কিরম বিভৎস ভয় লাগবে বলে চল বলে কি করলেন তার মাথাতে এক চাপড় মারলেন যা ভূত চলে গেছে যা জেলে মানুষ অশিক্ষিত এক থাপড় মারলে যা ভূত চলে গেছে চল এবার কোথায় ভূত আছে নিয়ে গেল গিয়ে দেখ আমাদের প্রভু প্রভু পড়ে রয়েছেন জলের ভেতর বসে গো করছেন বালি দিয়ে কান নাক মুখ ভরে এগ হচ্ছে ভগবান পরাৎপর অখিলেশ্বর তাহলে সাক্ষাৎ চৈতন্য মহাপুর লীলা থেকে দেখো যিনি সাক্ষাৎ ভগবান হয়ে ভগবানকে কি করে প্রাপ্ত হতে হয় কি করে প্রেমেতে সেই সব দেখাচ্ছে সাক্ষাৎ ভগবান তিনি কৃষ্ণ কৃষ্ণকে প্রাপ্তির জন্য রাধা ভাব নিয়ে কোনো হুশ নেই কি অবস্থা আমি এসব কথা বলেছিলাম গম্ভীরার মধ্যে তিনটে দরজা বন্ধ মেন গেট তারপরের গেট তারপরে গম্ভীরার গেট তিনটে গেট বন্ধ তারপরে প্রভু কোথায় চলে গেছে তিনটে গেট বন্ধ তার মধ্যে প্রভু রয়েছে তার মধ্যে আবার শঙ্কর পণ্ডিত প্রভুর পাটাকে ধরে রেখেছেন যা প্রভু পালিয়ে যেতে না পারে তার মধ্যে প্রভু ভ্যানিস কোথায় চলে গেছে আমাদের রঘুনাথ দাস গোসাই সুন্দর বিভিন্ন জায়গায় স্তবকল্পতরু এতে বর্ণনা করি সুন্দর অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তিত্বয়ম উরু বিলঙ্গ উচ্চই কালিঙ্গি কলিঙ্গি কসুরবে মধ্যে পতিত কমঠই বা আকৃতিহী বলছেন কি অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম তিনটে দ্বার বন্ধ অনুদ্ঘাট্য অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তিত্বয়ম উরু উরু মানে প্রচুর উঁচু পাঁচিল বিশাল উঁচু পাঁচিল বলছে এর মধ্যে থেকে প্রভু নেই অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তিত্বয়ম উরু বিলঙ্গ উচ্চই কলিঙ্গিক সৌরভের মধ্যে পতিত হয় কোথায় গিয়ে জগন্নাথের সেই মন্দিরের প্রসাদগুলো বেশি হয় ফেলে দেয় ফেলে রেখেছে সেখানে কলিঙ্গ অর্থাৎ সেই উড়িষ্যার ছোট ছোট গৌগুলো সেখানে প্রসাদগুলো খায় সেখানে প্রভু কুর্মাকৃতি ছোট্ট হয়ে গেছে কুর্মাকৃতি এত আজান লম্বিত ভুজৌ কনকাবধাতৌ এত আজান লম্বিত ভুজ সেই প্রভু কচ্ছপের মতো আকৃতি হয়ে গেছে সব হাত পা ভেতরে ঢুকে গেছে দেহ পড়ে রয়েছেন আর কালেঙ্গি গায়েগুলো প্রভুর গাটাকে চাটছে চাটছে অন্বেষণ করতে করতে গেছে ভক্তরা কেঁদে হাকুল হায় হায় প্রভু এখানে পড়ে রয়েছে আবার সে উচ্চ করে সংকীর্তন করতে করতে করতে করতে থামাক্কা কীর্তন খোল করতাল আস্তে আস্তে হাত পাগুলো ভেতর থেকে বেরোলো বেরিয়ে আবার সেই প্রভু স্বাভাবিক রূপ ধারণ করলেন আস্তে আস্তে চোখ খুললেন করবেন কে আমাকে তোমরা কোথায় নিয়ে এসছো আমি তো ভালোই ছিলাম ভগবানের সঙ্গে এই সেখানে দেখি গোপিকারা এইসব খেলা বৃন্দাবনে তিনি রয়েছেন এই অবস্থা তাহলে ভগবানকে প্রাপ্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে মার্গ দর্শন করেছেন সেইটি হচ্ছে দ্য অনলি ওয়ে যদি কৃষ্ণকে পেতে চায় কোন কৃষ্ণ বৈজনন্দন কৃষ্ণ অন্য কৃষ্ণর কথা আমি বলছি না যদি নন্দনন্দন কৃষ্ণ বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ সেই রসিক শেখর পরাত পরখিলেশ্বর বৈশ্য প্রাণনাথকে যদি কেউ পেতে চায় তাহলে সেই রকম ডুবে যেতে হবে গজেন্দ্র যা বলেছেন তো মিথ্যে নয় এ তো সামান্য কথা বলেছেন এ তো এমন কিছু গভীর কথা সে করতে করতে কি অবস্থা হয় ভগবানের লীলা চিন্তন গুণগান করতে করতে সে ভক্তরে যাদের হয় তারাই জানে বাইরের কেউ জানেন বাইরের কেউ অত্যদ্ভুতম তচ্চরিতম সমঙ্গলম গায়ন্ত আনন্দ সমুদ্রমগ্না গান করতে করতে ভগবান তোমার এই আকিঞ্চন নিষ্কিঞ্চন হয়তো সমুদ্র সমুদ্রের মধ্যে ডুবা আনন্দ সমুদ্র মানে, আনন্দের সমুদ্র আনন্দ সমুদ্রে অবগাহন করে যাচ্ছেন বলো কি অদ্ভুত এইভাবে যখন বারবার এরকম স্তুতি করছেন দেবতারা সব চলে এসছেন আমাকে ডাকছে নাকি ইন্দ্র বলছে আমাকে ডাকছে নাকি বরুণ বলছে আমাকে ডাকছে ব্রহ্মা বলছে কি আমাকে না না নাম তো বলেনি এইরকম যখন তারা নিজেদের মধ্যে কল্পনা করছেন সেই সময় হঠাৎ দেখছেন গজেন্দ্র ভগবান গরুরধ্বজ ওখান থেকে মুহূর্তের মধ্যে চলে এসছেন মনের গতিবেগে উড়ে চলে এসছেন গজেন্দ্র গজেন্দ্র রয়েছে জলে গজেন্দ্র দেখছেন সুঁচু করে ভগবান ওপর থেকে এরকমভাবে এখনো পিঠে রয়েছে এখনো পিঠ থেকে নামেনি পিঠ থেকে না ভগবানের সহ্য হচ্ছে না ভগবান কি করছেন গরুরের পিঠে বসে রয়েছেন কিন্তু সহ্য হলো না আমার ভক্ত কষ্ট হচ্ছে গরুরের পিঠ গরুর মনের মনের গতিবেগে চলে কি এই কথাটা বললে আমাকে শাস্তি দেওয়া হবে গরুর মনের গতিবেগে চলে তার থেকেও বেশি গতিবেগ সেই গতিবেগে চলে তাতেও ভগবানের সহ্য হচ্ছেন ভগবান কি করলেন ভক্তের কষ্ট না দেখতে পেরে গরুরের পিঠ থেকে এক ঝাঁপ মারলেন এরকমভাবে চক্রণী এক ঝাঁপ মারলে উপরে কাপড় উড়ে যাচ্ছে ভগবান হরি ঝাঁপ মারলেন সুদর্শন চক্র এবার মেরে এবার গ্রাহকে কি করলেন আস্তে আস্তে গলা কেটে দিলেন কেটে গ্রাহকে মুক্ত করলেন আর গজেন্দ্রকে মুক্ত করলেন আর গজেন্দ্রকে মুক্ত করার আগে যখন ভগবান ছুটে আসছেন এরকম চক্র ছাড়ছেন তো গজেন্দ্র তখন চিন্তা করছেন ভাব প্রভু আমার এসে গেছেন আমাকে রক্ষা করবার জন্য অনন্তকালের আমার সৌভাগ্য হরি দয়াময় কিন্তু আমি এখন কি দেব আমার কাছে তো কিছু নাই আমি তো বাঁধা পড়ে এখনও ছাড়ানো হয়নি তখনও তখনও চক্র তিনি ছাড়েননি ভগবান আসছেন গজন্ত চিন্তা করছেন ভগবান তো এসে গেছে আমি ভগবানকে কি দেবো এখন তো আমাকে তো ধরে রেখেছে পা আমি তো উঠতেও পারবো না যে কলা বাগান থেকে কোনো একটা কালা ছেড়ে নিয়ে এসে চলে আসবো কিছু দিতে পারবো না তখন মনে মনে যখন কাঁদছেন যে ভগবান এলো আমি কিছুই তো দিতে পারলাম না আর আমার এই অবস্থা তখন কি হলো তখন সরোবরের মধ্যে থেকে একটা কোমলকে পদ্মকে তুলে ভগবানকে নমস্তে ভগবানের নাম করে নারায়ণ বলে ছুড়ে দিল এখন আমাদের প্রশ্ন হবে যে কথাটা কেমন হলো বল কেন বলে মহারাজ যে সরোবরেতে এক হাজার বছর যাবৎ খালি টানাটানি হয়েছে তোলপার হয়েছে জল সেখানে সরোবরে পদ্ম করতে গেল এই কোশ্চেন আসবে প্রশ্ন তো আসবে তোলপাড় হয়েছে জল এ সাধারণ হাতি নয় এখন ওখানে ওখানে যে আপনি বললেন যে পদ্ম দিয়েছে সত্যি লেখা রয়েছে সো সরসি উরু বলেন গৃহীত আর্ত দৃষ্টাক গুরুর আত্মতি হরিম উৎক্ষিপ্প উৎক্ষিপ্তসালবুয়রম গিরমাহো কৃচ্ছাত নারায়ণাখিল গুর ভগবান নমস্তে উৎক্ষিপ্প সাম্বুজলবরম গিরম আহো কৃচ্ছাত নারায়ণায় অখিল গুরু ভগবান নমস্তে এইবার নাম বললো এতক্ষণ কোনো জায়গার নাম বলেনি ভগবান যখন এসে গেছে দেবতারা কোন ও একে এনাকে ডাকছিল আমরা বুঝতে পারি এইবার নাম বলে দিল এবার আর চেপে না থেকে পরিষ্কার নাম বলে নারায়ণ বেড়ে কিচ্ছা নারায়ণায় অখিল গুরু ভগবান নমস্তে বলে পদ্ম ছুড়ে দিন এখন টিকাকাররা বলছেন পদ্মটা কোথেকে এলো বাবা কেন এই জায়গা তোলপাড় হচ্ছে জল পদ্ম তো থাকার কথা না টিকাকারগণ বলছেন সূক্ষ্ম বিচার করে বলছে লক্ষ্মী ঠাকুরানী মা নারায়ণের সঙ্গে এসেছিলেন লক্ষ্মী নিজের সন্তানের এরম কষ্ট দেখে বললে বেচারা লক্ষ্মী তার অন্তর জেনে গেছে প্রভু এসছে প্রভু চরণে কিছু দিতে চাইছে কিছুই নেই কি দেবে লক্ষ্মী দয়াময়ী কি করলেন দয়াময়ী দয়া বেশি হলো তিনি বললেন প্রভু চরণে কিছু দিতে চাই যে ঠিক আছে নে আমার হাতে যে কমলটা আছে যেটা আমি লীলা কমল লক্ষ্মী দেবীর হাতে কমল বলে এনে বা বেটা আমার বাবা বাছা এনে এটা নে সেই কমলটা দিয়েছিলেন সেই কমলটা জল থেকে তুলে দিয়েছিলেন বলে বলো নারায়ণ ভগবান কি হরি কি হ্যাঁ তাহলে কি হলো লক্ষ্মী দেবীর করুণা হলো তিনি এই লীলা কমলটা দিয়েছিলেন সেই কমলটা ভগবানের চরণে দিয়েছিল জানা গেল আর ভগবান কি করলেন ত্বম বৃক্ষ পীড়িত মজহ সহসাবতির সগ্রাহ মাস সরসহ কৃপয়োজ্জহার ग्रहद विपाटित मुखादरीन গজেন্দ্রম संपश्यताम হরি হরি রমু মুচত বলছেন উচ্ছ্রিয়ানম বলছে ভগবান আর গজেন্দ্রের এই কষ্ট সহ্য করতে পারলেন না গরুর থেকে শীঘ্রই অবতীর্ণ হলেন সরবত থেকে কুমির সহ গজেন্দ্রকে কৃপা করে এক টান মেরে বার করলেন ভগবান এতক্ষণ তো টান ছিল উঠছিল না গজেন্দ্রকে আর গ্রাহকে দুটোকে টান ও তো ধরে রয়েছে ওকে টানলে ও উঠবে সরোবরের বাইরে কুমির সহ গজেন্দ্র কৃপা করে নিয়ে চলে এলেন তারপরে চক্রটাকে ছাড়লেন চক্র গিয়ে সবার দেবগণের সমক্ষে চক্রধর গ্রাহের গলা ছেদন করলেন গ্রাহ থেকে রুহু রাম রুহু হুহু নামক গন্ধর্ব পরে বলার কথা ছিল আগেই আমি বলে দিয়েছি হুহু নামক গন্ধর্ব সে এই রকম কুমির দেহ জনি লাভ করে পড়ে রয়েছে দেবল ঋষির চরণে অপরাধ করেছিল সে কথা জানিয়েছিলাম আমি তাকে মুক্ত করলেন আর গজেন্দ্রকে তো মুক্ত করেই দিলেন আর তার যে গ্রাহ জন্ম অর্থাৎ এই যে অবিদ্যা বন্ধন সেটাকেও মুক্ত করে দিলেন এইভাবে ধীরে ধীরে মুক্ত করে দিলেন গজেন্দ্র ভগবান গজেন্দ্র গজেন্দ্রকে ভগবান মুক্ত করলেন অনেক সব কথা এইবার আলোচনা প্রসঙ্গে আমরা দেখছি বলছেন আমি সকালে বলেছিলাম দেবতাগণ শ্রীভ্রষ্ট হয়েছিলেন সকালে আমি বলেছি বিভিন্ন মন্যন্তরের কথা শ্রীভ্রষ্ট হলে পরে তারা বড় অসহায় অবস্থায় রয়েছেন এ অবস্থা তাদের কোনো কিছু করার নেই তারা দুঃখ প্রকাশ করছেন কি করবেন ব্রহ্মার কাছে গিয়ে জানালেন ব্রহ্মা বললেন দেখো এখন শুক্রাচার্য অসুরগণের গুরু তার কৃপাতে অসুরগণের বিরাট ক্ষমতা তোমরা শ্রীভষ্ট হয়েছো তোমাদের এখন কিছু করার নেই চুপচাপ থাকো যতক্ষণ পর্যন্ত ভগবান যতক্ষণ পর্যন্ত গুরু প্রসন্ন না হবে ততক্ষণ কিছু করার নেই কিচ্ছু করতে পারবে না ওদেরকে এখন জয় করা সম্ভব নয় বলে যে অবস্থায় রয়েছে তাহলে কি করব ব্রহ্মা বললেন চলো ব্রহ্মা বললেন চলো আমরা সবাই মিলে যাই ক্ষীরসাগরের তীরে ব্রহ্মা দেবগণকে নিয়ে ব্রহ্মা দেবগণকে নিয়ে ক্ষীরসাগরের তীরে গেলেন ক্ষীরসাগরের তীরে গিয়ে ব্রহ্মা দেবগণ দেবগণ সবাই স্তপ করতে আরম্ভ করলেন কাতরভাবে স্তব করতে আরম্ভ করলেন এমনভাবে স্তব করলেন অনেক স্তব প্রচুর এই সব স্তব করতে করতে ভগবান কি করলেন শঙ্কর ভগবানকে নিয়ে শঙ্কর শম্ভু ব্রহ্মা সব দেবগণ সবাই গেছেন সবাই গিয়ে ক্ষীরসাগরের তীরে বসে সবাই ভগবানকে কাতরভাবে প্রার্থনা করছেন হঠাৎ এই কাতর দেবতাদের কান্না এবং প্রার্থনা এই স্তবের দ্বারা ভগবান প্রসন্ন বিদ্যুতের মতো আবির্ভাব আহ কি অপূর্ব মরকত বলছে যেন মনে হচ্ছে সে বর্ণনা করা যাবে না কোনো ভাষার দ্বারা ভগবানের এইরকম রূপের বর্ণনা করা আছে কিরকম রূপের ছটা আহা বিম্বাধর কি অপূর্ব তার আঁখি কমল তার হস্তপদের বিন্যাস দেখলে ভগবানের যে অঙ্গটা যদি আঙ্গুলের দিকে নজর চলে যায় আঙ্গুল থেকে আর নজর ঘুরবে না ভগবানের যে অঙ্গতে নজর চলে যাবে সে অঙ্গ থেকে আর চোখ ঘুরবে না আঙুলে চলে গেলে আঙুলেই দাঁড়িয়ে থাকবে ভগবানের চরণে যদি যোগ চরণ দাঁড়িয়ে থাকবে এইরকমই নিয়ম ভগবানের এত অপূর্ব রূপ কি অপূর্ব এরকম রূপ কি হয় নাকি কোনোদিন দেব দেবতারা তো দেখতে পাচ্ছেন না খালি শঙ্কর ভগবান আর ব্রহ্মা এই দুজনে অধিকারী তারা দেখতে পাচ্ছেন যাই হোক আওয়াজ শুনতে পাচ্ছেন এখানে আওয়াজ শুনতে ভগবান বলছেন হন্ত ব্রহ্মণ অহো সম্ভব হে দেবা মম ভাসতম বহিতা সর্বে শ্রেয় ব স্বাদ যথাসুরা যথাসুরা হে সুরগণ হে গিরিশ হে ব্রহ্মণ ব্রহ্মা তোমরা সকলে অবহিত খুব অ্যাটেনশন দিয়ে খুব মনোযোগ খুব মনোযোগ সহকারে আমি যা বলছি শোনো শ্রবণ কর কি বলছি দেখো বলছে এক কাজ করো তোমাদের এই পরিস্থিতি কিন্তু ঘুরবে না এখন এই পরিস্থিতিতে তোমাদের একটা কাজ করতে হবে কি কাজ প্রভু ব্রহ্মা শঙ্কর জিজ্ঞাসা করছেন যা তো দানব দৈত্য ইস্তাবৎ সন্ধির বিধিয়তাম কাব্যে অনুগৃহে তৈস তৈর ইয়াবদ বো ভব আত্মানাহা হে দেবগম তোমরা যাও যে পর্যন্ত তোমাদের নিজেদের বৃদ্ধি না হয় অর্থাৎ তোমাদের সমৃদ্ধি তো সব নষ্ট হয়ে গেছে অভিশাপে যতক্ষণ না হয় তাবৎ শুক্রাচার্যের অনুগৃহীত দানব দৈত্যগণের সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করো সন্ধি করো সন্ধি বোঝো হ্যাঁ একটা আলোচনা যা যা যা হয়ে গেছে আপনারা বলুন আমাদের কি করতে হবে আপনারা মেনে নিন এইভাবে আন্ডারস্ট্যান্ডিং করো বলে আন্ডারস্ট্যান্ডিং করে কী করবো বলে দেবতাদের সঙ্গে সব সমঝোতা করো সমঝোতা বলা হয় আতাত করে এবার দেব এবং দৈত্যগণকে বল দেবতাগণকে বললেন তোমরা দানবগণের সঙ্গে সংযুক্ত হয়ে তোমরা সাগর মন্থন করো সাগর মন্থনের ফলে তাতে অমৃত উঠবে অমৃত তোমরা পান করবে অমৃত পান করলে তোমার অমর হবে আর কোনো ভয় থাকবে না অজর অমর হয়ে যাবে আর তার জন্য যত্ন করা উচিত এই জন্য তারা চেষ্টা করলেন আর দেখো তোমরা এতে কিন্তু ভয় পেও না কারণ এরকম সন্ধি আপৎকালীন মুহূর্তে করা যায় রাজনীতিতে এটা করা যায় রাজনীতিতে অনেক কিছু করা যায় করা যায় না কত কিছু ঘিন্ন রাজনীতি আমরা দেখি বলে মজার কথা আমরা তখন বুঝি আমরা তো আর চিরকাল রাজনীতি বুঝি না রাজনীতি করিও না ভোট দিতেও যাই না ভালো লাগে না কিন্তু খালি এখন জোর জবস্তি করাতে একবার বোধহয় দিয়েছিলাম কেন তো ওটা আইডেন্টি কার্ড রক্ষা হবে না টিকিট কাটা ফাটা তো যাই হোক এখানে বলছেন এটা রাজনীতি কি করলেন আমরা দেখি ও প্রধানমন্ত্রী হয়ে গেল আমাদের একজন শ্রীমতী ছিলেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন জাল জেলখানায় তিনি জেল থেকে বললেন সাপোর্ট করে দিলেন বলে নাও এর এ সংগঠন করো মন্ত্রী সংগঠন করো মন্ত্রী সংগঠন করা হলো তিনি কিন্তু জেল রয়েছেন আমি নাম বলবো না জেলে সংগঠন করা হলো মন্ত্রী জেল থেকে তিনি বললেন আমার দল তোমাকে সাপোর্ট করছে করে এবার মন্ত্রী গঠন করা হলো মন্ত্রী গঠন করার পর পনেরো দিন পরে না কথা আপনারাই জানেন আমি তো জানি না খাবারের কাগজে পড়ি না তো এবার আস্থা ভোট এবার দিতে হবে পনেরো দিন না কদিন পরে যখন হলো তখন তিনি আর আস্থাতে আর ভোট দিলেন না তিনি বলছে আপনি তো আগে পনেরো দিন আগে বললেন তখন বলেছিলাম পনেরো দিন পরে এখন আর বলছি না ব্যাস মন্ত্রী ভেঙে গেল পুনরায় ভোট হ এবার তারপর উনি আবার জিতে গেলেন এগুলো ঘিন্ন রাজনীতি এত কূটনীতি এত জঘন্য জিনিস কল্পনা করা যায় এখন ভগবান ভক্তগণকে বাঁচাবার জন্য আর কী করবেন ভগবান যে তোমরাই নিজের দোষে অবস্থা হয়েছে যাই হোক তোমরা কান্নাকাটি করছো আমাকে তোমরা শ্রদ্ধা করো তো এক কাজ করো ওহি সাপ আর মুশিক ইঁদুর তাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেই কথাটা মনে আছে তোমাদের সেরকম এটা করো বলে কীরকম বলে একদা ঘটনাক্রমে একটা একটা ইঁদুর একটা জায়গায় ছিল একটা জায়গা ভেতরে ছিল কোনো জায়গা পেটিকায় আর কোনো একটা সাপ কোনো একটা কিছু অন্বেষণ করতে করতে সে পেটিকা ঢুকে গেছে ঢুকে গিয়ে গিয়া দেওয়ার পরে যে জানতে পেরে গেছে মালিক সে পেটিকা একবার পুরো সিল করে দিয়েছে ব্যাস এবার ইঁদুর তো ইঁদুর তো পূর্বেই ছিল ইঁদুর যাই হোক কোনো মতে লাপি লুপি বেরিয়ে যেত এখন সাপকে দেখে ইঁদুর কাঁপতে আরম্ভ করলো এই আমাকে তো খেয়ে নেবে এক্ষুনি ঠক ঠক করে কাঁপছে আর আমার মুখটাকে নিচু করে আর তার কোনো ভয় সাপ এবার বলছে ও হে ভায়া ভয় পাচ্ছ কেন তোমারও যা বিপদ আমারও তাই বিপদ এখন আমরা দুজনে বন্ধু বলে বন্ধু বন্ধু আপনি আমার বলে হ্যাঁ বিশ্বাস করো এখন আমরা দুজনে বিপদে পড়েছি যখন বন্যা হয় দেখেছেন কি বন্যার সময় চোখের সামনে দেখা ময়াল সাপ ওপরে রয়েছে গাছের ডোকা ওখানে মানুষ বসে রয়েছে পাখি বসে রয়েছে সব কেউ কিছু কাউকে কিছু করছে না বন্যা তখন কেউ কাউকে আক্রমণ করছে না বন্যার সময় চুপচাপ এখন ইঁদুর ভাইয়া ভয়েতে কাঁপছে বলছে বিশ্বাস করো বলছে আপনি তো আমার সত্য আমাকে খেয়ে নেবেন বল দেখ এখন তো তুমি আমার বন্ধু বন্ধু এখন আমি কি করতে হবে বলুন বলে এটা তুমিই পারবে বলছে এই পেটিকা বন্ধ আছে তোমার দাঁতগুলো খুব সুন্দর তুমি এই পেটিকাটাকে কুটকুট করে কেটে দাও কেটে দিয়ে জায়গা করো জায়গা করে দিয়ে তুমি বেরিয়ে যাবে আমিও বেরিয়ে যাব আমার বেরোবার মতো জায়গা করো হ্যাঁ ঠিক আছে বললাম আপনি যদি খেয়ে নেন আর সেই আবার এক কথা বিশ্বাস করো আমি খাবো তোমাকে এখন তো বন্ধু আমরা তো কোনো মতে কি করে বেচারা বিশ্বাস করতে বাধ্য হলো ঠিক আছে আপনি আমার বন্ধু ঠিক আছে বন্ধু তাহলে খাবেন না তো না না খাবো না লেবার আস্তে আস্তে পেটিকাটে কাটছে কুটকুট করে দাঁত দিয়ে কেটে কেটে কেটে কেটে দেখো বন্ধু তোমার বেরোবার জায়গা আছে বলে হ্যাঁ তা আছে এইবার নিজের উগ্র ধারণ করেছেন এবার এই ইঁদুরটাকে টক করে ধরে ভগবান বললেন কি করবে রাজনীতি এ বেড়ারা দুষ্ট এদের সঙ্গে তা বলে ভগবান যেন আমাদের এই শিক্ষা দিয়েছে এটা নিতে হবে না ভগবান দেবতাগণকে বাঁচাবার জন্য এটা বলেছেন কিছু করার নেই অসুরগণ সর্বদাই দুষ্টাম করে বলছেন অরয় ওপিহি সন্ধেয়া সতী কার্যার্থ গৌরবে শত্রুর সঙ্গেও সন্ধি করতে হয় কার্য গৌরবে ওহি মুসিকো বদ দেবা হি অর্থস্ব পদবিম গতই এইবারে অমৃত উৎপাদনে যত্ন ক্রিয়তাম অবিলম্বিতম তাড়াতাড়ি তোমরা এক কাজ করো ভালো ভালো করে তাড়াতাড়ি চেষ্টা করো অমৃত বার করবার জন্য সমস্ত ঔষধি যত আছে জগতের ঔষধি সমুদ্রে দিয়ে দাও ক্ষীরসাগরে দিয়ে এবার ক্ষিপ্তা ক্ষীরোদধৌ ক্ষীর সাগরে ক্ষীরোদধৌ सर्वा विरुद्ध तृणो लतौषधि मंथनम मंदरम कृत्या नेत्रम कित्वा तु वासुकिम বাসুকি সাপকে দড়ি করো আর মন্দরাচল পর্বতকে মন্থনের ডান্ডা করো করে মন্থনা করো ভগবান শিখিয়ে দিলেন দেবতাগণ আস্তে আস্তে কী করেছে ঠিক আছে ভগবান যখন শিখিয়ে দিয়েছে নিশ্চয়ই ব্যাপার আছে কিছু সব দেবতাগণ মাথা নিচু করে এরকম গোলামে যেমন চাকর যায় যেমন গোলাম যায় ওরা মাথা নিচু করে এরকম মাথা নিচু করে হাত জোর করে আস্তে আস্তে বলি মহারাজের কাছে যাচ্ছেন স্বর্গে বলি মহারাজের রোগলা লোকরা দিয়ে এই বেটা দেবতারে মার মার কাট কাট বলি মহারাজ থামো দেখছো না মাথা নিচু করে চুপচাপ করে আসছে আগে দাঁড়াও আসতে থাক নিশ্চয়ই কোনো ব্যাপার আছে বলি মহারাজ ওদেরকে ওরা তো মারতেই যাচ্ছে অসুরা বলছে এই বাঘে পেয়েছি বেটা আমাদের আওতায় এসে গেছে মার বেটাদের বলছে না না না মাথা নিচু করে ঠান্ডা মাথায় আসছে দেখো ওদের হাতে অস্ত্র নেই কিছু নিশ্চয়ই কথা বলতে আসছে এখন মেরো না যখন এলো তখন একে অপরকে দণ্ড নমস্কার আদি করলো কি হে বলো কি খবর তা একে অপরের তো বলি মহারাজকে বলছেন আপনার কাছে একটা আমরা তো আমরা তো দেখুন অসুর আর দেবতা এত কশ্যপের পুত্র আমরা তো ভাই ভাই প্রয়োজন হলে সবাই ভাই ভাই দাদা দাদা কার্য হয়ে গেলে আর কেউ কাউর নয় হ্যাঁ, আমরা তো কশ্যপের পুত্র আমার তো একই ভাই ভাই তো ভাই ভাই লড়াই করা কি দরকার একটা ভালো একটা প্রস্তাব নিয়ে এসছি বলি মা কি প্রস্তাব আপনি তো বীর রাজা আপনার ক্ষমতা শেষ নেই একটু উপরে তুলে দিচ্ছে লা কাজ করুন আমরা দুজনে আমরা সবাই মিলে যদি ক্ষীর সাগরকে মন্থন করি তাহলে অমৃত বেরোবে আর খামাখা দুজনে মারামারি করে একে অপরে মারা যাচ্ছি কি দরকার আছে অমৃত বার করে নিজের মতো শান্তি মতো থাকি বলি মহারাজ বললেন তো মন্দ মন্দ নয় কথাটা তো কি করতে হবে বলি কিছুই করতে হবে না আপনার তো বিরাট ক্ষমতা তো চলুন আমরা দেবতা এবং অসুরগণ মিলে মন্দারাচল পর্বতকে তুলে নিয়ে গিয়ে ক্ষীরসাগরে রাখি আর বাসুকি যে নাগ আছেন তিনি বলেছেন দড়ির কাজ করবেন অর্থাৎ দড়ির মতো এরকম টানা হবে মন্থন হবে বলে ভালো প্রস্তাব চলো তাহলে যাই দেবতাগণকে নিয়ে অসুরগণ সব গেল মন্দরাচল পর্বত কি কি তোলা কি চারটিখানি কথা নাকি ই ই করে তুলছে সমস্ত আর দেবতা করে কোনো মতে একটু তুললো দুপা গেল দুপা গিয়ে কি করলো মন্দরাচল ও আর পাচ্ছি না ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেসব দেবতাগণ তোলাই ছিল অসুরগণ সব চটকে গেল আ সব মরে গেল হায় হায় কি হবে মন্দরাচল পর্বতকে নিয়ে আমি সাগরের পথে যেতে পারছে না আমরা সম্ভব না এইভাবে ভগবান কি করলেন হরি তাদের এই নিরাশ অবস্থা দেখে ভগবান তো চান কার্যগুলো হোক সব তো আমার কাজ এগুলো সব লীলা ভগবান এস এরা তো মন্দরাচল নিয়ে যেতে পারছে না ভগবান আবির্ভাব হলেন ও এরকম বাঁহাতে এরকমভাবে মন্দরাচলকে তুললেন বলে চলো সব চলো কোনো কাজের নয় মন্দরাচলকে তুলতে পারে না বলে আমার নিয়ে গিয়ে ক্ষীরসাগরে বলে এবার এনে দিলাম এবার তোমার মন্থন করো বলে ঠিক আছে মন্দরাজল পর্বতকে নিয়ে বাসুকি নাককে এবার ধরা হয়েছে পেঁচিয়েছে বাসুকী নদ এ এখন এদের মধ্যে ঝগড়া লেগে গেছে ভগবান আগেই শিখে দিয়েছে দেবতাগণকে অসুরগণ যা বলবে তাতে হ্যাঁ বলবে হ্যাঁতে ইয়েস ইয়েস ইয়েস ইয়েস যখনই হ্যাঁ বলবে হ্যাঁর সঙ্গে হ্যাঁ মেলালে ভালো হবে আর হ্যাঁর সঙ্গে না হলে তখন কি লড়াই লেগে যাবে একদম অসুরগণ যা বলবে তাতে বলবে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মো সাহেবের নীতি এখন যখনই দেবতাজ্ঞান মুখের সামনে এই সাপটাকে ধরেছেন অসুরগণ লেজের সামনে ধরেছেন ধরে টানতে যাবে অসুরগণ বিষণ্ন হয়ে ঝগড়া আরম্ভ হয়ে আমরা লেজের দিক ধরবো না আমরা অসুর কত শ্রেষ্ঠ আমরা কেন লেজের দিক ধরবো তোমরা দেবতা তোমরা লেজের দিক ধরো যাও এবার ঝগড়া করাতে দেবরাজ ইন্দ্র মাথা নিচু করলেন বলি মহারাজ আপনাদের সবার যা ইচ্ছা তাই হোক ঠিক আছে আমরা লেজের দিকই ধরি আপনারা শ্রেষ্ঠ আপনারা মুখের দিক ধরুন এদিকে ব্যাপারটা যে কি হবে সেটা খেয়াল করেনি মুখের দিক ওরা ধরেছে লেজের দিক এবার যেই মন্থন করতে যাচ্ছে তখনই এখন বিষ উঠছে বিষ উঠে কালো মুখ থেকে আগুন বেরোচ্ছে সাপের আগুন আর সেই বিষের জ্বালা একবার কালো সব ভূতে কাঠকয়লার মতো হয়ে গেছে সব একটা ওষুধ জ্বালা পোড়া এখন আর ঝগড়া করতে পারছে না এক্ষুনি একটু আগে ঝগড়া করে বলছে আমরা মুখের দিক ধরবো তোমরা লাইজের দিক এখন আর কিছু করতে পারছে না এখন ধরবে কি লজ্জার ব্যাপার এখন ঝগড়া করলো সহ্য করছে যাই হোক এখন মন্থন করতে করতে মন্দরা জল কি করলো জলের মধ্যে আবার ডুবে গেল কেন মন্দরা জল তো আধার নেই তলায় কোনো মতে ছিল তারপর টান তলা ছিল আবার সে নিরাশ বসে বললো হে আমাদের দ্বারা মন্থন আর হলো না এইবার যখন নিরাশ হয়ে যখন ডুবে যাচ্ছে সেই সময় হরি কি করলেন কমঠাকৃতি কূর্মরূপ ধারণ করলেন করে সমুদ্রের তলায় গিয়ে কমঠাকৃতি ধারণ করে নিজের পিঠের ওপর মন্দরাচল পর্বতকে নিয়ে এরাম এরামে সাঁতার কাটতে কাটতে উপর চললেন মন্দরাচল পর্বত এবার মন্দরাচল পর্বত এবার উঠে গেল ওপরে সবাই দেখলেন কুর্মরূপী ভগবান নিচে ধরে রয়েছে নিচে আধার বিরাট কুর্মরূপী ভগবান তিনি মন্দরাচল পর্বতকে ধরে রয়েছেন এবার অসুররা এবং দেবতারা মন্থন শুরু করলো আর যখন মন্থন শুরু করলো পাথরের যে খোঁয়াগুলো আছে মন্দরাচল পর্বতে খোঁয়া আছে না তলাগুলো সেগুলো এবার যখন কুর্মদেবতার পিঠেতে ঘর্ষণ হচ্ছে তো কুর্মদেবতার ঘুম পাচ্ছে ও সুসুরি মনে হচ্ছে যখন ওরা মন্দরাচল পর্বকে এরমভাবে টানছে তখন ওর ফলে যে পিঠে যে একটা ঘর ঘর ঘর ঘর হচ্ছে তখন এই কুর্মরবি ভগবানের ঘুম পাচ্ছে বেশ সুসুরি মানে মনে হচ্ছে চুলকে দিলে যেরকম হয় আনন্দ লাগছে কুমর্পি ভগবান নিচেতে রইলেন আবার ভগবান কি করলেন সেই পর্বতের মাথায় চলে গেলেন গিয়ে মর মাথার দণ্ড মাথার যে চূড়া ধরে নিলেন মানে দু জায়গায় নিচে এবং উপরে ব্যালেন্স করে রইলেন ব্যালেন্স করার পরেতে এবার পরস্পর মন্থন শুরু হলো বিরাট মন্থন শুরু হলো প্রথমে উঠল উচ্চের সভা ঘোড়া উঠলো সাদা ধবধবে সে ঘোড়াটা দেখেই মন্থন করে একটা একটা জিনিস উঠছে পরপর মন্থনের ফলেতে এক একটা করে জিনিস উঠছে প্রথমে উচ্চস্বরা ঘোড়া ওঠার সঙ্গে সঙ্গে বলি মহারাজ বললে এটা আমি নেব আমার পছন্দ দেবতাদের ভগবান শ্রীকে যা বলে কোনো হ্যাঁ না বলবে না ঠিক আছে আপনার যদি ইচ্ছা এটা নিন আপনি পরে এবার আর মন্থন করতে হবে উচ্চস্রবা ঘোড়া উঠলো এবার এবারে আমাদের এই হাতি উঠল গজন যে ওই যে হাতি উঠল যে যেটাকে ইন্দ্র নিল ইন্দ্র যা আমি বলেছিলাম সেই হাতির গলায় দিয়ে দিল যে বলেছিলাম না হ্যাঁ ওই রাবত হস্তি এইভাবে একের পর এক জিনিস উঠতে আরম্ভ করলো তারপরে কৌস্তুব মনি উঠল ভগবান উপরে বসে যে হে বেটা এটা তোদের কোনো কাজ নেই এটা আমায় দিয়ে দে আমার কাজ এটা কস্তুবী মুনি তো ভগবানের কস্তুবী ভগবান নিলেন তারপর সমুদ্র মন্থন করতে লক্ষ্মী উঠলো লক্ষ্মীকে তো কেউ নিতে পারবে না এ তো ভগবানের নারায়ণের শক্তি নারায়ণ নিয়ে ভগবান নিলেন এইভাবে করতে করতে সাগর মন্থনের পরেতে কিন্তু প্রথমে উঠেছিল কিন্তু বিষ সেটা আমি বলিনি এবারে সেই প্রসঙ্গটা বলা উচিত এগুলো পরপর উঠেছিল প্রথমে মন্থন করার সঙ্গে সঙ্গে কালকুট বিষ উঠেছিল সে বিষের জ্বালাতে সবাই হাহাকার উঠেছে সাগর মন্থনের ফলেতে কালকোট বিষ উত্থাপনের ভয়তে সব হাহাকার উঠে গেছে সমস্ত জগৎ মরে যাচ্ছে জ্বালা পুরায় শেষ তখন সমস্ত দেবতারা সবাই মিলে প্রজাগণ গিয়ে শঙ্কর ভগবানের কাছে কাঁদতে আরম্ভ হলো ঠাকুর বাঁচাও তোমার তো ক্ষমতা আছে কি করব। শঙ্কর ভগবান বলছেন বললেন কি এ অবস্থা স্তুতি করতে পারলেন প্রজাপতিগণ দেব দেব মহাদেব দেবদেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা ত্রাহি ন শরণাপন্যাম স্ত্রৈলক্য দহনাদ বিষাদ এ ত্রিলোক বিষে মরে যাচ্ছে এ ত্রিলোক বিষের জ্বালায় প্রভু শেষ হয়ে যাচ্ছে তমেব সর্বজগতে ঈশ্বর বন্ধমক্ষয় त्वाम তাম अर्चन्त কুশলাহা প্রপন্নার্তি হরম গুরুম এইভাবে প্রজাপতির হে দেব দেব হে মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা ত্রাহি ন প্রভু আমাদের বাঁচাও বাঁচাও বিষ চারিদিকে মেরে ফেললো আমরা সব শেষ হয়ে যাই আমরা বাঁচতে পারবো এই যে হলাহল বিষ উঠলো ছাড়া জগৎ ছড়িয়ে পড়ছে কোন জায়গায় খেয়ে বাঁচবে সব প্রাণী শেষ হয়ে যাবেন ভীতাহা প্রজাহা রঙ্গ শেশ্বরা অরক্ষমানহা শরণম সদাশিবম তারা কার স্মরণে গেলেন এই সদাশিবের স্মরণে গেলেন এই স্মরণে গিয়ে এইসব স্তুতি করছেন সদাশিব এবার বললেন অহো ভবানী দেবীকে জিজ্ঞেস দেবী তোমার এই ছেলেপেলেরা রাখো সব কষ্ট পাচ্ছে বলো সন্তানগুলো কষ্ট পাচ্ছে তুমি কি বলো কি তোমার মতামত এ বিষ আমি পান করব দেবী এবার নিজের স্বামী শঙ্কর ভগবানের প্রভাব জানেন দেবী ইশারা করলেন পান করুন আপনি স্বয়ং দেবী বললেন শঙ্কর ভগবান জিজ্ঞাসা করছেন শ্রী শিবুবাচ অহোবত ভবান্য ভবানী এত প্রজানম পশ্য বৈশম ভবানী হে দেবী দেখো জগতের এই তোমার সন্তানদের কত কষ্ট অহ অহবত ভবানী এতৎ প্রজানাম পশ্ব বৈশেষম ক্ষীরোদ অনুমথ বলছেন ক্ষীরোদ হ্যাঁ অনু বলছেন মথনোদ ভৌতম কাল কুটাত উপস্থিতম কালকুট বিষ উপস্থিত হয়েছে এবার তাই কি করতে বলেন দেবী ইশারা করলেন প্রভু আপনি পান করুন এদেরকে বাঁচান পান করার অনুমতি যখন দিলেন তখন শঙ্কর ভগবান চলে এলেন কোথায় তোমাদের কালকুট বিষ দাও আমাকে দাও অঞ্জলিপিতে নিলেন এরকমভাবে যত হলাহল বিষ উঠল সমস্ত অঞ্জলিপিতে এরকমভাবে প্রভু সমস্ত পান করে নিলেন পান করে নেওয়ার পরে কি কি হলো <clears throat> হাতের ফাঁক দিয়ে ফোটা ফোটা কয়েকটা এরকমভাবে হাতের ফাঁক দিয়ে যে কয়েক ফোঁটা পড়ে গেছিল কালকুট বিষ সেই কুল কালকুট বিষের বিষ পেয়ে এই জগতে যত সাপ আছে যত বিছে আছে যত বিষময় যে প্রাণীগুলো সব ওই কয়েক ফোঁটা মাত্র পড়েছে তার জ্বালাতে জগৎ অস্থির হয়ে যাচ্ছে কয়েক ফোঁটা হাতের ফাঁক দিয়ে পড়ে গেছে সেই ফোঁটাগুলো নিয়ে ওরা সব বিষপ্রাপ্ত হয়েছে শঙ্কর ভগবান বিষ পান করে নিলেন সমস্ত কিন্তু শঙ্কর ভগবান হৃদয়ে চিন্তা করছেন যে আমার হৃদয়েতে প্রভু থাকেন আমি বিষকে নিচে নামতে দেবো না পান করলেন এখান থেকে এই পর্যন্ত সমগ্র বিষকে এর মধ্যে ধারণ করলেন করে তার নাম হলো নীলকণ্ঠ তিনি বললেন বিষের জ্বালা আমি নিচে বিষের জ্বালা যাকে এখানে হোক আমি নিচে আমার প্রভু থাকে হৃদয়ে আমার প্রভুর যেন কোনো কষ্ট না হয় সেই জন্য নীলকণ্ঠ ভগবান এখানে নীলকণ্ঠ ধারণ করলেন সেটা চিরকলের মতো তার নাম হয়ে গেল নীলকণ্ঠ বলো নীলকণ্ঠ ভগবান কি শঙ্কর ভগবান কি জয় এইবার সেই বিষ পান করে কি হলো বলছেন এখনো পর্যন্ত কি হয় বলছেন তসাপি দর্শয়মাস সবীর্যম জলকলম সহ যচ্চকার গলে নীলম তচ্চ সাধুর বিভূষণম বলছেন এই যে জল থেকে এই যে কলমসগুলো বীজগুলোকে তিনি পান করেছিলেন যচ্চকার গলে নীলম এটা গলেতে নীল বর্ণ ধারণ করলো এটাকে সাধুগণের ভূষণ বলা হয় ওই জন্য নীলকণ্ঠ ভগবানকে সবাই পায়ে ধর বলে তুমি সাধু কেন সাধু তো তাকে বলে যে পরদুঃখে কাত সাধু সংজ্ঞা কি সাধু সাধুর ডেফিনেশনটা কি আমরা এটা কপিল মুনির ওই আলোচনার মধ্যে সাধব সাধুভূষণ ইত্যাদি বলেছেন তিতিক্ষব কহ ইত্যাদি আলোচনা করেছিলাম এখানে দেখা গেল শঙ্কর ভগবানের মতো সাধু কেউ নেই শঙ্কর বাঁচাবার জন্য জগৎকে নীলে নিজে বিষ পান করলেন আর এই কণ্ঠের বিভূষণটা চিরকাল লোকে স্মরণ করবে যে দেখো এটা সাধুর বিভূষণ তিনি যে সাধু তার প্রমাণ দিচ্ছে এইভাবে যখন বিষ চলে গেল তারপরে এই মন্থনের ফলে আমি যেসব বললাম উত্থিত হয়েছিল সমস্ত কিছু উত্থিত হওয়ার পর সেখানে কি হলো বলে পরে উঠলেন কি অমৃত উঠল পরে অমৃতের কলস উঠল বলছেন কি হলো বলছেন তারপরে অমৃতর কলস উঠলো অমৃতের কলস নিয়ে এবার আমি অল্পের বলি অনেক সময় চলে যাবে বলি মহারাজের প্রসঙ্গ বাকি আমি খুব চিন্তিত কালকে নবম স্কন্ধ শেষ করতেই হবে দশম স্কন্ধ পাড়াপার নাই বলছেন এখানে সমুদ্র থেকে অমৃত উঠল অমৃত যেই উঠল অসুরগণের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ছিল কেউ লড়াই করবে না অমৃত ভাগ করে খাওয়া হবে কিন্তু প্রথমেই লড়াই শুরু করলো অসুরগণ অসুরগণ অমৃতের কলস নিয়ে পালিয়ে গেল দৌড়াচ্ছে বলে আমরা খাবো এ বলে আমরা বলে আমরা খাবো দেবদকাল বিষণ্ন হয়ে গেলেন আরে অমৃতের কলসিটা উঠলো আর নিয়ে পালালো এবার পালালো অমৃতের কলসি নিয়ে পালাবার পরে অমৃতের কলসি আবার উদ্ধার হয়েছিল কিভাবে উদ্ধার করেন অনেক ঘটনা গরুর ভগবান আর এই অমৃতর কলসি নিয়ে যে যে জায়গায় বসেছিলেন অল্প সময়ের জন্য সেখানে কুম্ভ যোগ হয়ে গেছে অর্থাৎ কুম্ভ মেলা যেটাকে আপনারা বলেন অর্ধকম্ম পূর্ণকম্ম এসব আপনারা বলে থাকেন আমি তো কুম্ভবেলায় চান করতে জীবনেও যাইনি আর যাওয়ারও ইচ্ছা নাই আমার এসব অমৃত পাওয়ার ইচ্ছা নাই যে অমৃত গুরুদেব দিয়েছেন সেটি ভালো এবার এই সব অমৃত কলস এবার নিয়ে পালাচ্ছে নিজেদের মধ্যে লড়াই লেগে গেল তারা রাজসিক তামসিক লোক নিজেদের মধ্যে অহম পূর্বম অহম পূর্বম আমি আগে আমি আগে আমি আগে রাত তুই আগে আমি আগে এবার নিজেদের মতো লড়াই লেগে গেল বাস এবার কে কখন অমৃত খায় অমৃত কলসি লুট বা চলে গেল শেষে কোনো মতে এসব অন্য অন্য পুরাণে ঘটনা আছে অমৃত উদ্ধার করা হলো